রমাদান উপলক্ষে রেইনড্রপসের বিশেষ লেকচার সিরিজ চেনা অচেনা চেনা এই সিরিজে আলোচনা করা হবে আল্লাহ সুবহানহাতা আলার সুন্দর সব নাম আল আসমা উল হুসনা নিয়ে আলহামদুলিল্লাহ ওসলাত ওয়াসালাম আলা সঈদিন মোহাম্মদ ও আলা আলহি ওয়াসাহবিহি ওয়াসাল্লাম তসলিমান কাসিরা আল্লাহ তালাকে চেনার একটি উপায় হচ্ছে তার সুন্দরতম গুণবাচক নামসমূহ তথা আল আসমা উল হুসনা সম্পর্কে জানা এক একটি নামের মাধ্যমে আল্লাহ তাল্লার এক একটি গুণ ও বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানতে পারি এই পর্বে আমরা দুইটি নাম সম্পর্কে জানব ইনশা আল্লাহ আল হামিদ ও আল মাজিদ যিনি প্রশংসিত যিনি সম্মানিত আল্লাহ তাল্লার বরত্ব অনুভব করা এবং ইবাদতের জন্য তার সম্পর্কে আমাদেরকে জানতে হবে কবির ভাষায় বলতে হয় যে জানে না তোমাকে সে জানে না কিছুই জানে না সে জীবনের অথই মানে প্রথমে আমরা আল হামিদ এই নামটি দিয়ে শুরু করছি আল্লাহ তালা নিজেই নিজেকে নাম প্রদান করেন তাকে নাম প্রদান করার মতো কেউ নেই কোরআন ও হাদিসে উল্লেখিত নামগুলোর মাধ্যমেই কেবল আমরা তার নামগুলো সম্পর্কে জানতে পারি এই রকম একটি নাম হচ্ছে তিনি আল হামিদ এই নামের অর্থ যিনি প্রশংসিত এবং প্রশংসনীয় অর্থাৎ যাকে প্রশংসা করা হয় এবং যিনি প্রশংসার যোগ্য এখানে একই সাথে দুইটি বিষয় লক্ষণীয় একদিকে তার প্রশংসা করা হয় দ্বিতীয়ত তিনি এর যোগ্য আল্লাহ তাল্লাহ নিজের সত্তাগত গুণ এবং বৈশিষ্ট্যে নিখুঁত সমস্ত দোষ ত্রুটিমুক্ত এই সৃষ্টি জগতের প্রতি যে দয়া এবং ভালোবাসা তিনি দান করে যাচ্ছেন সেটা অপরিসীম তিনি হামিদ প্রশংসিত প্রশংসনীয় আল্লাহ তাল্লাহ কোরআনে বলেন ওয়া আলামু আন্নাল্লাহ গানিউন হামিদ তোমরা জেনে রাখো আল্লাহ অভাবমুক্ত প্রশংসিত অন্যত্র এসেছে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 এরপর তারা কাফের হয়ে গেল এবং মুখ ফিরিয়ে নিল এতে আল্লাহর কিছুই এসে যায় না তিনি অভাবমুক্ত অমুখাপেক্ষী প্রশংসিত অল্লাহ ইউন হামিদ আল গানি এটি আল্লাহ তাল্লাহার আরেকটি সুমহান নাম এই নামের অর্থ যিনি অভাবমুক্ত সমস্ত প্রয়োজনমুক্ত যিনি ধনী সম্পদশালী আল্লাহ তাল্লাহ কারো প্রতি মুখাপেক্ষী নন বরং সৃষ্টি জগতের সবাই তার প্রতি মুখাপেক্ষী এই অভাবমুক্ত এবং অমুখাপেক্ষী হওয়া এটিও তার একটি প্রশংসা প্রশংসনীয় গুণ এই কারণে এই নামটি হামিদ নামের সাথে বিভিন্ন স্থানে একত্রে এসেছে অল্লাহু ইউন হামিদ তিনি অভাবমুক্ত প্রশংসিত হামিদ নামটি এসেছে হা মিম দাল এই শব্দমূল হতে এটি তিনটি প্রধান অর্থ নির্দেশ করে প্রথমত এমন প্রশংসা বোঝানো হয় যা গভীর ভক্তি ও আনুগত্য সহকারে করা হয় দ্বিতীয়ত এর মাধ্যমে বোঝানো হয় কাজের মাধ্যমে সম্মান এবং কথার মাধ্যমে প্রশংসা তৃতীয়ত এমন কিছুর জন্য প্রশংসাকে বোঝানো হয় যা তিনি স্বেচ্ছায় করেন এই জন্য কেউ তাকে বাধ্য করার মতো নেই কোরআনে এই শব্দমূলটি পাঁচটি রূপে বিভিন্ন শব্দে এসেছে উদাহরণস্বরূপ কোথাও এসেছে আলহামদ বা সমস্ত প্রশংসা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য এরপর কোথাও এসেছে আলহামিদুন যারা প্রশংসাকারী কোথাও এসেছে মাহমুদান যারা প্রশংসনীয় প্রশংসার যোগ্য ভাষাগতভাবে হামদ বা প্রশংসার ভিত্তি হল দুইটি বিষয় মুহাব্বা বা ভালোবাসা এবং তাজিম বা সম্মান হামদের মাধ্যমে যার প্রশংসা করা হয় তার প্রতি ভক্তি ও কৃতজ্ঞতা প্রকাশ পায় শকর প্রকাশ পায় আল্লাহ তালা হলেন আল হামিদ যিনি সদা সর্বদা প্রশংসার যোগ্য চাই কেউ তাকে প্রশংসা করুক কিংবা নাই করুক আল হামিদ আল্লাহ তালা নিজেই বলেছেন হে মানুষ তোমরা সকলেই আল্লাহ তাল্লাহর মুখাপেক্ষী আল্লাহর কাছে তোমরা সকলেই অভাবগ্রস্ত يا ايها الناس انتم الفقراء الى الله والله هو الغني الحميد হে মানুষ তোমরা সকলেই আল্লাহর মুখাপেক্ষী আর আল্লাহ তিনি অভাবমুক্ত প্রশংসিত জ্ঞানীয়ুন হামিদ মানুষ আল্লাহ তাল্লাহকে চিনতে পারে তার ইবাদত করতে পারে তার প্রশংসা করতে পারে এটাও মানুষের নিজের কৃতিত্ব নয় আল হামিদ আল্লাহ তাদেরকে সৎ পথের দিশা দিয়ে অনুগ্রহ করে থাকেন এই জন্যেও তিনি প্রশংসিত তিনি আল হামিদ এবারে আসুন জেনে নেওয়া যাক এই সুমহান নামের কিছু বরকত আমরা কিভাবে অর্জন করতে পারি প্রথমত আলহামদুলিল্লাহ বলা বেশি বেশি আল হামিদ আল্লাহ তাল্লাহার প্রশংসা করা আলহামদুলিল্লাহ এই শব্দটি এক বিশেষ প্রশংসা মুমিন বান্দারা প্রতিদিন প্রত্যেক সালাতে সুরা ফাতিহা পাঠ করেন এবং বলেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা আল্লাহ তাল্লার জন্য মানবজাতির পিতা আদম আলহিসাল্লামের মুখ নিঃসৃত প্রথম কথা কি ছিল সেটা ছিল আলহামদুলিল্লাহ তিনি হাতি দেওয়ার পর বলেছিলেন আলহামদুলিল্লাহ এটাই ছিল মানুষের মুখ নিঃসৃত প্রথম কথা আলহামিদ আল্লাহ তাল্লার প্রশংসা কোরআন শুরু হয় সুরা ফাতিহার মাধ্যমে এবং সেখানেও প্রথমে রয়েছে আলহামদুলিল্লাহ এভাবে আলহামদুলিল্লাহ হবে জান্নাতি ব্যক্তিদের দোয়া তাদের বৈশিষ্ট্য বর্ণনা করে আল্লাহ তাল্লাহ বলেছেন ওয়া আখিরুদা আওয়াহুম আনিল হামদুলিল্লাহি রব্বিল আলমিন دعواهم فيها سبحانك اللهم وتحيتهم فيها سلام واخر دعواهم ان الحمد لله رب العالمين তাদের শেষ ধ্বনি হবে সমস্ত প্রশংসা জগৎসমূহের রব আল্লাহর জন্য হামদ মানে প্রশংসা হামদ শব্দের সঙ্গে আল যুক্ত হয়ে আল হামদ এর অর্থ সুনির্দিষ্ট এবং বিশেষ বা খাস তথা সর্বোচ্চ প্রশংসা অর্থাৎ যত রকম উপায়ে প্রশংসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করা সম্ভব হামদ শব্দটি তার সব কিছুই ধারণ করে এই হামদ একমাত্র আল হামিদ আল্লাহ তাল্লার জন্যই নির্দিষ্ট ইবনে জারির রাহিমাউল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহ এর অর্থ হল একমাত্র আল্লাহ তালাই সমস্ত প্রশংসার যোগ্য ও দাবিদার আল্লাহকে বাদ দিয়ে মানুষ যে সকল সৃষ্টির উপাসনা করে চাই সেগুলো জীব অথবা জড় যাই হোক না কেন তারা কোনো প্রশংসার যোগ্য নয় এই নামের বরকত অর্জনের জন্য আল হামিদ আল্লাহ তাল্লার বরত্ব আমাদেরকে বেশি বেশি অনুভব করতে হবে এবং এই জন্য আলহামদুলিল্লাহ পাঠ করতে হবে এর ফজিলত জানতে হবে অর্থাৎ ইলম অর্জন করতে হবে রসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই তোমাদের রব প্রশংসা হামদ পছন্দ করেন একবার জনৈক সাহাবি এসে বললেন ইয়া রসুল আল্লাহ আমি আল্লাহ তাল্লাহর একটি প্রশংসাসূচক কবিতা রচনা করেছি তা কি আপনাকে শোনাব তিনি বললেন জেনে রাখো তোমাদের রব তিনিও প্রশংসা পছন্দ করেন সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ এটা আমল পরিমাপকারী মিজানে এত ভারী হবে যে সেটাকে পূর্ণ করে দেয় বেশি বেশি আলহামদুলিল্লাহ বলা আল্লাহ তাল্লার প্রশংসা করা দুনিয়াতে সুখ ও শান্তি অর্জনের গোপন সূত্র শকর এবং কৃতজ্ঞতা প্রকাশের মাঝে রয়েছে সুখ ও পরিতৃপ্তি অর্থাৎ যখন আমরা আল্লাহ তাল্লার প্রশংসা করব আলহামদুলিল্লাহ বলবো তখন এই বিষয়কে অনুভব করে ভেতর থেকে বলা উচিত আজকাল দুনিয়াতে মানুষের সব কিছুই যেন রয়েছে কিন্তু অন্তরে পরিতৃপ্তি নেই বর্তমান পৃথিবীতে মানুষের জন্য জীবনযাপন সহজ করার জন্য নিত্য নতুন নানা প্রযুক্তি আবিষ্কার হচ্ছে চলাফেরা যোগাযোগ জ্ঞান বিজ্ঞান সব কিছুতে উন্নতি হচ্ছে আরামায়াসের অসংখ্য উপাদান আমরা পাচ্ছি এরপরেও কোথায় যেন অতৃপ্তি কোথায় যেন সুখ নেই এর কারণ কি এর কারণ হচ্ছে যিনি আমাদেরকে সুখ ও শান্তি দেন আমরা তার প্রতি কৃতজ্ঞতা ও শকর আদায় করতে ভুলে যাই ফলে সব কিছু পেয়েও মনে হয় কি যেন নেই কিসের যেন শূন্যতা এই জন্যে আল হামিদ আল্লাহ তাল্লাহকে চিনতে হবে তার প্রশংসা করতে হবে চলাফেরায় উঠা বসায় সব সময় বলতে হবে আলহামদুলিল্লাহ একটি শব্দ যেন সমস্ত সুখের মূল মন্ত্র আলহামদুলিল্লাহ বলার সময় অন্তর থেকে অনুভব করুন ভালোবাসা কৃতজ্ঞতা বিনয় সহকারে আল্লাহ তালার সম্মান ও বরত্ব অনুভব করে বলুন বলার সময় সেই জান্নাতি ব্যক্তিদের কথা স্মরণ করুন যারা বলবে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন তৃতীয়ত আল হামিদ আল্লাহ তাল্লার এই সমহান নামের বরকত ধারণের জন্য কিছুটা সময় নির্জনে নিরিবিলি একান্তে আল্লাহ তাল্লার দেয়া অসংখ্য নিয়ামত নিয়ে ভাবুন একের পর এক নিয়ামত আপনার চোখের সামনে ফুটে উঠতে থাকবে যদি আমরা আল্লাহর নিয়ামতকে গণনা করি তাহলে গুণে শেষ করা সম্ভব নয় এভাবে যখনই আল্লাহ তাল্লার এক একটি নিয়ামতকে আপনি শনাক্ত করতে পারবেন তখনই স্বতঃস্ফূর্তভাবে আপনার অজান্তেই বলে উঠবেন আলহামদুলিল্লাহ কত কিছু তিনি আমাদেরকে দিয়েছেন এই কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপনের মানসিকতা আল্লাহ তাল্লাহকে প্রশংসা করার মানসিকতাই আমাদেরকে সুখ ও পরিতৃপ্তি প্রদান করে বিজ্ঞানের ভাষায় এটাকেই বলা হয়ে থাকে ইতিবাচক মনস্তত্ব তিনি আলহামিদ তিনি প্রশংসনীয় তিনি প্রশংসিত রসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম বলেছেন যখন কোনো বান্দাকে নিয়ামত দেওয়া হয় এবং এরপর সে বলে আলহামদুলিল্লাহ তখন আল্লাহ তাল্লাহ তাকে আরও উত্তম নিয়ামত দান করেন রসুল্লাহ সাল্লাহ আলহিহসাল্লাম আরও জানিয়েছেন আমার উম্মতের কারো কাছে যদি দুনিয়ার যাবতীয় ধনসম্পদ এসে যায় এরপর সে বলে আলহামদুলিল্লাহ তাহলে সেই আলহামদুলিল্লাই সমস্ত ধনসম্পদ থেকে অধিক মূল্যবান হবে ইমাম কর্তুবী রাহিমউল্লাহ এর ব্যাখ্যায় বলেছেন আলহামদুলিল্লাহ বলা দুনিয়ার সমস্ত ধনসম্পদ থেকে অধিক মূল্যবান হবে এর কারণ হচ্ছে দুনিয়ার সম্পদ অস্থায়ী তা ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় অপরপক্ষে আলহামদুলিল্লাহ এর যে নেকি এবং সোয়াব তা চিরস্থায়ী তা ধ্বংস হয় না আল্লাহ তালা তিনি আল হামিদ তিনি প্রশংসিত তিনি প্রশংসনীয় তিনি যা কিছু আমাদের জন্য নির্ধারণ করেন তা আমাদের কল্যাণের জন্যই করেন একজন মুমিন বান্দার সমস্ত অবস্থাই কল্যাণকর এই বিষয়টি অনেকেই বুঝতে চায় না তারা মনে করে থাকেন দুনিয়ার বিপদ আপদ বিপর্যয় কিভাবে আমাদের জন্য কল্যাণকর হতে পারে যদিও বাহ্যিক দিক থেকে সেগুলো আমাদের জন্য কষ্টকর মনে হয় কিন্তু একজন মৌমিন বান্দা এর বিনিময়ে আল্লাহ তাল্লার পক্ষ থেকে সোয়াবের আশা করেন বিপদের মুখেও তিনি সবর করেন এজন্য পরিণামে সেই বিপর্যয় তার জন্য কল্যাণকর ফল নিয়ে আসে রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম আমাদেরকে জানিয়েছেন আজাবাল্লি আমরিল মিনীন ইন্না আমরাহু কুল্লাহু লাহু খাইর ওলাই সাজা আলিকা লিয়াহাদিন ইল্লা লিল মিন ইন আসাবাত হু সার্রাউ শাকারা না খাইরাল্লাহু ওয়া ইন আসাবাত হু দর্রাউ সবারা ফাকানা খাইরাল্লাহু মুমিনের অবস্থা খুবই আশ্চর্যজনক কারণ তার সকল অবস্থাই কল্যাণকর একজন মুমিন ছাড়া এই বিষয়টি অন্যদের জন্য নয় মুমিনের জন্য আনন্দদায়ক কিছু ঘটলে সে আল্লাহ শকর করে প্রশংসা করে কৃতজ্ঞতা জ্ঞাপন করে এটা তার জন্য কল্যাণকর অপরদিকে ক্ষতিকর কিছু ঘটলে সে সবর করে আর পরিণামে বা ফলাফলে এটাও তার জন্য কল্যাণকর সেই আল্লাহর জন্যই প্রশংসা যিনি আল হামিদ যিনি প্রশংসিত তিনি মুমিন বান্দাদের জন্য মুদ্রার উভয় পিঠেই জয় নির্ধারণ করেছেন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওসালামুন আল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন রেইনড্রস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com slash raindropsmedia.org 2015.